রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানহাতা আলার সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতুহু আউদুবিল্লাহি মিনা শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিনা মুহাম্মদ ও আলা আলিহি ওসাহবিহি ওসাল্লাম তসলিমান কাসিরা শুরু করছি আমাদের আলোচ্য সিরিজের চতুর্থ পর্ব আল আসমা উল হুসনা আল্লাহ সুবাহতাল্লাহর সুন্দর উত্তম গুণবাচক নামসমূহের বর্ণনা প্রথম তিনটি পর্বের ভূমিকার পর স্বাভাবিকভাবেই যে নামটির মাধ্যমে আমরা আলোচনা শুরু করছি সেই নাম হচ্ছে আল্লাহ শুরু আল্লাহর নামে যিনি রহমান যিনি রাহিম আল্লাহ সুবাহানহুয়া তালা তার নিজের সম্পর্কে বলেছেন আল্লাহুল্লা ইলাহা ইল্লাহুয়া লাহুল আসমা উল হোসনা তিনি আল্লাহ তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই এবং সমস্ত সৌন্দর্যমণ্ডিত নামসমূহ তারই জন্যে সেই মহান সত্তা আল্লাহ সুবাহানহুয়া তালা তার নামেই শুরু আমাদের আলোচনা কিন্তু কে তিনি কি তার পরিচয় কোথায় পাব সেই সুমহান সত্তার নাম এবং গুণ বৈশিষ্ট্যের বর্ণনা ইবনুল কাইম রাহেমাউল্লাহ তিনি বলেছেন দুইটি উপায়ে পান্দাদের জন্য সুযোগ রয়েছে যে তারা আল্লাহ সম্পর্কে জানতে পারে এক নম্বর উপায় হচ্ছে আল্লাহ সুবাহতাল্লার সৃষ্টি, সেগুলোকে নিয়ে চিন্তা করা গবেষণা করা, তাফাক্কুর তাদাব্বুর করা। দ্বিতীয় উপায় হচ্ছে কোরআনের আয়াতসমূহের মাধ্যমে আল্লাহ সুবাহতালার নাম এবং গুণগত বৈশিষ্ট্য তার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহ সুবাহতাল্লাহ তিনি হচ্ছেন সেই সত্তা যার সম্পর্কে প্রত্যেক মানুষকে বারজাখের জীবনে প্রথম প্রশ্ন করা হবে সবার কাছেই এই প্রশ্ন করা হবে জানতে চাওয়া হবে মার রব্বুকা কে তোমার রব রব কে আমাদের রব যারা বলবেন রব্বি আল্লাহ আল্লাহ তিনি আমাদের রব তারাই সফল তারাই সৌভাগ্যবান আমাদের রব আল্লাহ তিনি ছাড়া তার বান্দাদের জন্য কোনো রব নেই কোনো ইলাহ নেই তিনি আল্লাহ যিনি অনাদি যিনি অনন্ত হু আল আউআলু আল আখির আল্লাহ সুহামতাল্লাহ তিনি চিরন্তন তার কোনো শুরু নেই তার কোনো শেষ নেই তিনি সবসময়ই ছিলেন সবসময়ই আছেন সবসময়ই তিনি থাকবেন আল্লাহুলা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুম তিনিই আল্লাহ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই যিনি চিরঞ্জীব যিনি সব কিছুর ধারক কাজেই যদি প্রশ্ন করা হয় কে তিনি কে সেই সুমহান সত্তা কে আল্লাহ সুবহানাহুয়া আলা তাহলে তার জবাব রয়েছে এই আয়াতের মাধ্যমে তিনি আল্লাহ যার নাম স্মরণ করা হলে যার নাম উল্লেখ করা হলে মুমিনদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে মুমিনদের অন্তর কেঁপে ওঠে এবং যদি আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আল্লাহ সুবহানাহু তিনি বলেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলেছেন যারা ইমানদার যারা ইমান রাখে তাদের বৈশিষ্ট্য তো এমন যে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে উঠে প্রকম্পিত হয়ে ওঠে তখন তারা সচকিত হয়ে ওঠে এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের এই ইমান বৃদ্ধি পায় তিনিই আল্লাহ যার সুমহান নামের স্মরণে অন্তর হয় প্রশান্ত হৃদয় হয় বিগলিত আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলেছেন তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয় বিদিক্রিল্লাহি তা তোমা ইন্নুল কলুব মৌসা আলাইসাল্লামের কাছে আল্লাহ সুহামতাল্লাহ নিজের পরিচয় পেশ করে বলেছিলেন ইন্নানি আন আল্লাহ লা ইলাহা ইল্লা আনা নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই বা আবুদনি তোমরা আমারই ইবাদত করো ওয়াকিম ইসলাত আলী জিক্রি এবং আমার শরণার্থে সলাৎ কায়েম করো ওয়াকিম ইসলাত আলী জিক্রি এবং আমার শরণার্থে সালাত কায়েম করো আল্লাহ সুহামতাল্লাহ তার নিজের বৈশিষ্ট্য পরিচয় সম্পর্কে কোরআনে নিজেই সাক্ষ্য দিয়েছেন এবং এই সাক্ষ্য প্রদান করেছেন তার ফেরেস্তারা এবং যুগে যুগে সমস্ত ন্যায়নিষ্ঠ জ্ঞানী ব্যক্তিরা আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলেছেন وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলেছেন আল্লাহ সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই এবং এই সাক্ষ্য প্রদান করেছেন ফেরেশতারা এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানী ব্যক্তিরাও তারা সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাহুয়া আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই কাজেই তিনিই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই একদিকে এই আয়াতগুলোর মাধ্যমে সেই সমস্ত মিথ্যা বাতিল ইলাহদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে যাদের কোনো অস্তিত্বই নেই শুধুমাত্র কিছু নাম রয়েছে তারা শুধুমাত্র নাম সর্বস্ব কিন্তু সেই নামের বিপরীতে তাদের কোনো অস্তিত্ব নেই অপরদিকে সেই সকল ইলাহকেও অস্বীকার করা হয়েছে যাদেরকে বাতিলভাবে মিথ্যা সহকারে মানুষ ইলাহ হিসেবে আল্লাহর সঙ্গে সমকক্ষ স্থাপন করে নিয়েছে একমাত্র আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই আল্লাহ সুবাহতাল্লাহ তার পরিচয় অত্যন্ত ব্যাপক এবং বিশাল মানুষের ক্ষুদ্র সীমাবদ্ধ জ্ঞান বুদ্ধি এবং বোধশক্তির মাধ্যমে পরিপূর্ণভাবে আল্লাহ সুবাহতাল্লাহর পরিচয় লাভ করা কিংবা সেটাকে অনুধাবন করা এটা আমাদের সাধ্যের বাইরে কিন্তু এই কথার অর্থ কি এই কথার অর্থ এমন নয় যে আল্লাহ সুহামতালার পরিচয় সম্পর্কে অজ্ঞাত থেকে যা খুশি কাল্পনিক কিংবা ভালো মন্দ ভুল শুদ্ধ সব কিছুকেই আমরা আল্লাহ সুহামতাল্লাহর পবিত্র সত্তার সঙ্গে মিশিয়ে ফেলব এবং এরপর বলবো যে আল্লাহর পরিচয় বোঝা এটা তো মানুষের সাধ্যের অতীত বিষয়টি কখনোই এমন নয় বরং আল্লাহ সুহামতাল্লাহ কুরআন এবং সুন্নার মাধ্যমে আমাদের সামনে যেখানে যেভাবে যতটুকু পরিচয় প্রদান করেছেন এবং যে দিক নির্দেশিকা বা গাইডলাইন প্রদান করেছেন তার উপরেই আমাদেরকে থাকতে হবে এবং তার উপরে থেকেই আল্লাহ সুহামতাল্লাহ সম্পর্কে আমাদেরকে ইলম অর্জন করতে হবে এবং এটাই হচ্ছে আল্লাহ সম্পর্কে পরিচয় লাভের সঠিক পন্থা গত পর্বের শেষের দিকে যে কয়েকটি উদাহরণ আমরা উল্লেখ করেছিলাম সেগুলো এই প্রসঙ্গে একবার আমরা স্মরণ করতে পারি সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে মানুষ তার নিজের সত্তা নিজের রুহ সম্পর্কেই বিস্তারিত জানে না যে মানুষ তার নিজের সত্তা বা রুহ সম্পর্কেই জানে না সে কিভাবে তার স্রষ্টা সম্পর্কে পরিপূর্ণভাবে সব কিছু বোঝার দাবি করতে পারে আল্লাহ সুবাহতাল্লাহ মানুষের নিজের রুহ সম্পর্কে বলেছেন ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে এ প্রসঙ্গে খুব অল্পই ইলম দেওয়া হয়েছে কাজেই আল্লাহ সুবাহতাল্লাহকে আমাদের সাধারণ মানবীয় ইন্দ্রিয় শক্তি দিয়ে বুঝতে আমরা সক্ষম নই এই বিষয়ে আমাদের শুরুতে ভালো করে বুঝে নেওয়া জরুরি কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ তার যে সমস্ত আয়াত এবং নিদর্শন সমস্ত সৃষ্ট জগতে ছড়িয়ে রেখেছেন সেই বিষয়গুলোর মাধ্যমেই আমরা আল্লাহর পরিচয় এবং শক্তির স্বাক্ষর লাভ করতে পারি তার অস্তিত্ব আমরা অনুভব করতে পারি দুনিয়াতে আমরা কখনোই আল্লাহ সুহামতাল্লাহকে দেখতে পারবো না কিন্তু জান্নাতে এই সুযোগ রয়েছে জান্নাতে ইমানদার ব্যক্তিরা আল্লাহ সুহামতাল্লাহকে দেখতে পারবেন আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে জান্নাতি ব্যক্তিদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি বর্ণনা করে বলেছেন লিল্লাজিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة হুম ফিহা খালিদুন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং রয়েছে আরও অধিক বিষয় বা জিয়াদা এই জিয়াদা বা অধিক বিষয় কি এর ব্যাখ্যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিশুদ্ধ হাদিসে আমাদেরকে জানিয়েছেন এটা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সবচেয়ে দামি বিষয় সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় এবং সেটা হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহর সাক্ষাৎ লাভ করা মৌমিন ব্যক্তিরা ইমানদার ব্যক্তিরা জান্নাতে আল্লাহ সুহামতাল্লাহর দিদার লাভ করে ধন্য হবেন কাজেই দুনিয়াতে অবস্থান করে গায়েব বা অদৃশ্য জগতের কোনো বিষয় বুঝা এরা আমাদের সীমাবদ্ধ ইন্দ্রিয় শক্তির সাধ্যের বাইরের বিষয় যেমন উদাহরণ হিসেবে আমরা স্মরণ করতে পারি যে জান্নাত জাহান্নাম কিংবা বিচার দিবস এই বিষয়গুলো এমন কিছু বিষয় যেগুলো সম্পর্কে প্রত্যেক মুসলিমরাই দৃঢ় ইমান রাখেন কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে কোরআনে এবং হাদিসে এত বিস্তারিত বর্ণনা থাকার পরেও বাস্তবতা বা হাকিকত বুঝা বাস্তবে জান্নাত কেমন হবে জাহান্নাম কত ভয়াবহ হবে বিচার দিবস কত মারাত্মক হবে সেগুলো আখিরাতে প্রত্যক্ষভাবে দেখা কিংবা অভিজ্ঞতা অর্জন করার আগ পর্যন্ত তার হাকিকত বা বাস্তবতা পরিপূর্ণভাবে বোঝা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় এগুলো আমাদের সাধ্যের অতীত অথচ এই বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র সৃষ্টি এগুলোকে আল্লাহ সুহামতাল্লাহ তিনি সৃষ্টি করেছেন কাজেই এই উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবাহতালা তার সম্পর্কে পরিপূর্ণভাবে বোঝা এটা আমাদের সীমাবদ্ধ জ্ঞান এবং ক্ষমতার বাইরের একটি বিষয় এ কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন রফি খালকিল্লাহ ওলা রফিল্লাহ তোমরা তাফাক্কুর করো চিন্তা গবেষণা করো আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহকে নিয়ে তোমরা তাফাক্কুর করতে যেও না কাজেই কোরআন এবং হাদিসে আল্লাহ সুহামতাল্লাহ যে সকল নাম এবং বৈশিষ্ট্যসমূহ এসেছে সেগুলোর মাধ্যমেই আমাদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য এবং ইলম আমরা লাভ করতে পারি সেখানে প্রয়োজনীয় রসদ রয়েছে যা আমাদের ইমান অর্জনের জন্য এবং তাওহিদের উপর থাকার জন্য জরুরি এবং সেগুলো শিক্ষা লাভ করার মাধ্যমেই আল্লাহ সুবাহতাল্লার পরিচয় আমরা লাভ করতে পারি এবং তার ইবাদত করতে পারি কাজে মুসলিমরা কোরআন এবং হাদিসে উল্লেখিত আল্লাহ সুবাহতাল্লার নাম এবং গুণগত বৈশিষ্ট্যগুলোকে স্বীকার করে থাকেন কোনো ধরনের তাহারিফ তা আতিল তামসিল বা তাকিফ ছাড়া এবং এই বিষয়গুলো সম্পর্কে বিগত পর্বে আমরা বিস্তারিত উল্লেখ করেছি আজকের এই পর্বে আমরা আল্লাহ সুহামতাল্লাহর সুমহান এই বরকতময় নাম আল্লাহ এই নামটি সম্পর্কে অল্প কিছু বিষয় উল্লেখ করার চেষ্টা করছি ইমাম ইবনুল কাইম রাহিমাউল্লাহ তিনি আল্লাহ সুবাহতাল্লাহর নামের যে বরত্ব সে প্রসঙ্গে একটি চমৎকার উক্তি উপস্থাপন করেছেন তিনি যা বলেছেন তার সার অংশ হচ্ছে এই তিনি বলেছেন আল্লাহ এই নামটি কত বড় কত মহান এবং কত শক্তিশালী এর প্রভাব কত ব্যাপক সেটা আমি কিভাবে বুঝাই তিনি আশ্চর্য হয়ে বলছেন এমন কোন তালিকা আছে যা আল্লাহ নামের ব্যাখ্যাকে ধারণ করতে পারে তিনি বলেছেন এই নাম হচ্ছে সেই নাম যার মধ্যে রয়েছে অন্যান্য সমস্ত নাম রয়েছে অন্যান্য সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য কাজেই আল্লাহ এই নামটি অন্যান্য সমস্ত নামকে ধারণকারী নাম বা মূল নাম এটি হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহর সত্তাগত নাম তিনি আরও বলেছেন কোনো বিষয় যত ক্ষুদ্র বা তুচ্ছই হোক না কেন যদি সেই বিষয়ের সঙ্গে আল্লাহর নাম স্মরণ করা হয় তবে সেই বিষয় মহান এবং বরকতময় হয়ে যায় যে কারণে যে কোনো ভালো কাজ যখন আমরা শুরু করি তখন আমরা বলি বিসমিল্লাহ আল্লাহর নামে আল্লাহ নামে শুরু তিনি আরও বলেছেন এই নামের প্রভাবে অন্তর থেকে ভয় দূর হয় অন্তরে প্রশান্তি এবং নিরাপত্তা অর্জিত হয় দুঃখ দুশ্চিন্তা দূর হয়ে যায় সংকীর্ণতা পরিণত হয়ে যায় প্রশস্ততায় তিনি আরও বলছেন যে ব্যক্তি নিজেকে দুর্বল মনে করে সে আল্লাহ নামের বরকতে নিজেকে শক্তিশালী করে নিতে পারে এ প্রসঙ্গে আমরা সেই বিখ্যাত হাদিসটি স্মরণ করতে পারি সেই রাজা এবং বালকের হাদিস রসুল্লাহ সাল্লাহাম মুসলিম শরীফের সেই হাদিসে বিস্তারিত ঘটনা জানিয়েছেন যে সেই ইমানদার বালককে হত্যা করার জন্য রাজা একাধিকবার প্রচেষ্টা করছিল এবং প্রত্যেকবার যখন সেই বালক আল্লাহর নামে দোয়া করে বলছিল আল্লাহ মাকফি নিহিম বিমা শেতা হে আল্লাহ তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যেভাবে ইচ্ছা যথেষ্ট হয়ে যাও প্রত্যেকবার আল্লাহ সুবাহতাল্লাহ সেই বালককে রক্ষা করছিলেন মানুষ যখন সমুদ্রে কিংবা নৌজানে আরোহণ করে এবং সেখানে ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যায় সেই অবস্থায় আল্লাহ সুবাহতাল্লাহ কুরআনের বিভিন্ন স্থানে বর্ণনা প্রদান করে বলেছেন যে তখন যে সমস্ত বাতিল রব বা ইলাহ কিংবা কল্পিত দেবদেবীকে মানুষ পূজা করে থাকে সেগুলোকে নাম ধরে কেউ ডাকে না তখন একমাত্র ইখলাসের সঙ্গে আল্লাহ সুহামতাল্লাহকেই মানুষ স্মরণ করে এবং ডাকে ইবনুল কাইম রাহিমাউল্লাহ তিনি আরও বলছেন যে আল্লাহ এই নামটি এত বড় এত ব্যাপক যে এই নামের মাধ্যমে একজন দরিদ্র ব্যক্তি ধনভাণ্ডার লাভ করতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন জান্নাতের ধনভাণ্ডার সম্পর্কে তিনি বলেছেন লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্য অর্থাৎ লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটি হচ্ছে জান্নাতের একটি ধনভাণ্ডার ইবনুল কাইম রাহিমাউল্লাহ তিনি বলছেন যে নিজেকে লাঞ্ছিত মনে করে সে সম্মান লাভ করতে পারে আল্লাহর নামের বরকতে যে ভীত সে সাহসী হতে পারে আল্লাহর নামের বরকতে এই নামের মাধ্যমে কঠিন অবস্থা দূর হয়ে যায় বরকত লাভ হয় দুয়া কবুল হয় দুর্বলতা অপসারিত হয়ে যায় এবং যাবতীয় খায়ের বা কল্যাণ তালাশ করা হয় এই নামের মাধ্যমে তিনি আরও বলেছেন আল্লাহ এই নামের উপরেই আসমান এবং জমিনের স্থিতি এবং সৃষ্টি এই নামের উপরেই আল্লাহ কিতাব নাজিল করেছেন নবী রাসুল পাঠিয়েছেন হুকুম আহকাম শরীয়ত নির্ধারণ করেছেন এবং এই নাম হচ্ছে এমন একটি নাম যা একজন মুমিন এবং একজন কাফেরকে পৃথক করে থাকে আল্লাহ এই নামটি যদি কোনো মেজান বা দাড়িপাল্লার উপর স্থাপন করা হয় তবে সেটা তাকে ভারী করে দেয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এমন দুইটি বাক্য রয়েছে যা উচ্চারণে খুবই সহজ কিন্তু মিজানে বা দাড়িপাল্লার ওজনে খুবই ভারী এবং রহমান আল্লাহর কাছে খুবই প্রিয় এবং সেখানেও আল্লাহ এই নামটি রয়েছে আমরা দেখতে পাই এবং সেই বাক্য দুইটি কি সেটি হচ্ছে সুহান আল্লাহি আবিহামদিহি সুহান আল্লাহিল আজিম অন্যান্য হাদিসে এসেছে যে কালেমার সাক্ষ্য আমরা প্রদান করি যেখানে রয়েছে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য রয়েছে আল্লাহর নাম সেই কালেমা যদি কোনো দাড়ি পাল্লায় স্থাপন করা হয় এবং অন্য পাল্লায় যদি সাত আসমান এবং জমিনকে স্থাপন করা হয় তবে কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে এবং সেই কালেমা সেই বাক্যে রয়েছে আল্লাহ সুহান হুয়াত আল্লাহর সেই বরকতময় নাম ইবনুল কাইম রাহিমাল্লাহ তিনি বলছেন আল্লাহ এই নামের মাধ্যমেই মিজান ভারী হয়ে যাবে এই নামের মাধ্যমেই মমিন রাপুল সিরাত অতিক্রম করবে এবং যারা এই নামের অনুসারী তাদের জন্যই খুলে দেওয়া হবে জান্নাতের দরজাসমূহ কাজেই এই নাম কত বড় কত ব্যাপক কত মহান এবং শক্তিশালী তিনি আশ্চর্য হয়ে বলছেন সেটা আমি কিভাবে বুঝাই আল্লাহ এই নামের ব্যাখ্যা ধারণ করতে পারে এমন কোন তালিকা আছে যে এই নামকে জানল এই নামের অর্থকে বুঝল এবং সেটাকে পালন করল ধারণ করল সে সফলতা অর্জন করল যে আল্লাহ এই নামকে উপেক্ষা করল বুঝতে ব্যর্থ হলো অস্বীকার করল প্রত্যাখ্যান করল সে সকল বিষয়ে ব্যর্থ হল ওলামাইকেরামের একটি মত হচ্ছে এটা তারা বলেছেন যে ইসমে আজম বাল্লা আল্লাহ সুহামতাল্লাহর সবচেয়ে বড় নাম যেটা তার মধ্যে যে সকল নামের বর্ণনা এসেছে তারা বলেছেন এই মত হচ্ছে সবচেয়ে শক্তিশালী যে আল্লাহ এই নামটি হচ্ছে সবচেয়ে বড় নাম এই প্রসঙ্গে তারা অন্যান্য মতামত এবং দলিলসমূহ উপস্থাপন করেছেন যে প্রসঙ্গে ইনশা আল্লাহ সামনের একটি পৃথক পর্বে আমরা আলোচনা করব কাজেই এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ আল্লাহ এই নামটি হচ্ছে একটি সত্তাগত নাম এই নাম আল্লাহ সুহামতাল্লাহর অন্যান্য সমস্ত নামকে ধারণ করে থাকে আল্লাহ নামের পরিচয় আমরা অন্যান্য নামের মাধ্যমে প্রদান করে থাকি যেমন আমরা বলি আল্লাহ তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রাহিম তিনি হচ্ছেন খালিক এভাবে অন্যান্য নামসমূহ আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলেছেন অলিল্লাহিল আসমা উল হুসনা ফাদ বিহা আর আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ কাজেই সে সকল নাম ধরে তোমরা তাকে ডাকো আল্লাহ এই নামটি সবচেয়ে বড় নাম কোরআনেও আমরা দেখতে পাই শুরুতেই যে নাম তিনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একইভাবে কোরআনের সব শেষে যে নামটি ব্যবহার করা হয়েছে সেখানেও রয়েছে আল্লাহ নামের মূল অংশটি বা ইলাহ ইলাহিন্নাস কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস আল্লাহ নামের অর্থ এবং এর ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক এবং বিশদ অন্যান্য জাতিদের কাছে আল্লাহ সুবাহতাল্লাহ যে কিতাব পাঠিয়েছিলেন সেগুলো বিকৃত হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাই সেখানে আল্লাহকে নির্দেশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে ইলো বা ইলোহিম সেখানে আল্লাহ সুবাহতাল্লাহ আল্লাহ নামের মূল অংশটি অবিকৃত রয়েছে আমরা যে কালেমার সাক্ষ্য দেই সেই কালেমার সাক্ষীর মধ্যে রয়েছে ইলা ইলাহা ইল্লাল্লাহ সেখানে রয়েছে আল্লাহর নাম আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশাদু আন্না মোহাম্মদ উল্লাহ এই কালেমার সাক্ষ্য সেটা সমাপ্ত হয়েছে আল্লাহর নামের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন উমির তু আনোকাতিল ইলান্নাস হাত্তা ইয়াশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রসুল্লাহ তিনি বলেছেন তিনি আদিষ্ট হয়েছেন লোকেদের বিরুদ্ধে লড়াই করার জন্য যতক্ষণ না তারা এই কালেমার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর রসুল আরেক হাদিস থেকে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জানিয়েছেন যে ব্যক্তির শেষ কথা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে একজন মুমূর্ষু ব্যক্তি যখন কালেমার সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আমরা দেখতে পাই আল্লাহ এই নামটি উচ্চারণ করা অন্য যে কোনো শব্দ থেকে অনেক সহজ শুধুমাত্র দিহবার ব্যবহারের মাধ্যমেই ঠোঁট স্পর্শ না করে একজন ব্যক্তি আল্লাহ নামটি উচ্চারণ করতে পারে একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য উচ্চারণের ক্ষেত্রেও ঠোঁট ব্যবহারের কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র জিহবা সঞ্চালনের মাধ্যমে শ্বাসকে নির্গত করার মাধ্যমেই এই বাক্য উচ্চারণ করা যায় কিন্তু মুমূর্ষ অবস্থায় সেই জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণের সাকরাতুল মাউত সেই রকম একটি অবস্থায় শুধুমাত্র আল্লাহ যাদের উপর অনুমতি প্রদান করবেন যাদের উপর রহম করবেন তারাই এই কালেমার সাক্ষ্য প্রদান করতে সক্ষম হবে তারাই বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ অপরদিকে যে সমস্ত ব্যক্তিরা তাদের জীবনকে সমস্ত জীবনকে কাটিয়েছে আল্লাহর বিধানের বিরুদ্ধে এবং আল্লাহ সুহামতাল্লাহর অবাধ্যতার মাধ্যমে তাদের অধিকাংশের ক্ষেত্রেই মুমূর্ষ অবস্থায় এই কালিমা নসিব হয় না আল্লাহ সুহামতাল্লার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুহামতাল্লাহ যেন আমাদের অন্তিম মুহূর্তে এই কালেমা বলার তৌফিক প্রদান করেন অন্য হাদিসে এসেছে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে এমন একজন ব্যক্তি থাকবে যে বলবে আল্লাহ আল্লাহ এই নামটি উচ্চারণ করার মতো একজন ব্যক্তি থাকা পর্যন্ত আল্লাহ সুহামতাল্লাহ কেয়ামত ঘটাবেন না ততক্ষণ পর্যন্ত তিনি কেয়ামতকে বিলম্বিত করবেন এখানেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহ এই নামটি উচ্চারণ করা এর মধ্যেও কত মাহাত্ম এবং ফজিলত রয়েছে আল্লাহ সুহামতালার এই মহাপবিত্র বরকতময় নাম সম্পর্কে এমনকি আরবের সেই মুশ্রিকরাও অবগত ছিল বিভিন্ন কল্পিত দেবদেবী এবং ইলাহের নামে নানা রকমের মূর্তি নির্মাণ করলেও আল্লাহ নামে কখনো তারা কোনো মূর্তি নির্মাণ করেনি এমনকি যদি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 কার কাছ থেকে কেউ রক্ষা করতে পারে না তারা বলবে আল্লাহ কুল্লা ফা আন্না তুস হারুন হে নবী আপনি বলুন তাহলে তোমাদেরকে কিভাবে জাদুগ্রস্ত করা হচ্ছে অন্যত্র আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন এই নভমণ্ডল ভূমণ্ডল কে সৃষ্টি করেছে চন্দ্র এবং সূর্যকে কে কাজে নিয়োজিত রেখেছে তারা অবশ্যই বলবে আল্লাহ এরপরেও তারা কিভাবে বিভ্রান্ত হয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে এরপর কে এই মৃত জমিনকে সঞ্জীবিত করে তারা বলবে আল্লাহ কলিল হামদুলিল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই জন্যে বাল আকসারুহুম লা কিলুন কিন্তু তাদের অধিকাংশই এই বিষয়গুলো বুঝে না অন্যত্র আল্লাহ সুহামতাল্লাহ প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন তিনি বলেছেন আ ইলাহুম্মা আল্লাহ তোমরা বলো আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি অন্য কোনো ইবাদতের যোগ্য সত্তা কোনো উপাস্য আছে কি আল্লাহ সুহামতাল্লাহ তার গুণ বৈশিষ্ট্য এবং শক্তির প্রমাণ দিয়ে কোরআনে প্রশ্ন করেছেন তোমরা বলো কে সৃষ্টি করেছেন নভমণ্ডল এবং ভূমণ্ডল এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন কে তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করছেন এবং তার মাধ্যমে মনোরম বাগান সৃষ্টি করেছেন অথচ একটি বৃক্ষ উৎপাদন করার শক্তি তোমাদের নেই আল্লাহর সাথে কোনো উপাস্য আছে কি আ ইলাহ আল্লাহ বালহুম কৌমুইয়া দিলুন আল্লাহর সাথে কোনো উপাস্য আছে কি বরং তারা সত্য ত্যাগী সত্য বিচ্যুত সম্প্রদায় এভাবে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে তার ভূমিকা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি প্রশ্ন করেছেন কে সেই সত্তা যিনি নিঃস্ব ব্যক্তির ডাকে সাড়া প্রদান করেন যখন সে ডাকে এবং তার কষ্টকে দূর করে দেন কে তোমাদেরকে প্রজন্মের পর প্রজন্ম একের পর এক এই জমিনে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করছেন কে তোমাদেরকে জলের স্থলে অন্ধকারে পথ দেখান এবং কে তোমাদেরকে তার অনুগ্রহ সেই বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন أَمَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَن يَرْزُقُكُم وَمَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ কে প্রথমবার সৃষ্টি করেছেন কে পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক প্রদান করেন আ ইলা হুম্মা আল্লাহ আল্লাহর সাথে আর কোনো ইলাহ আছে কি কুলহাত বুরহানকুম ইন কুন্তুম সিকিন যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল প্রমাণ উপস্থাপন করো আল্লাহ এই নামের ব্যাখ্যা এবং অর্থ প্রসঙ্গে ওলামা একরাম বিভিন্ন মতামত উল্লেখ করেছেন তার মধ্যে কিছু উল্লেখ করে আমাদের আলোচনা আমরা সমাপ্ত করছি একটি মত হচ্ছে এটি যে অনেকে বলেছেন আল্লাহ এই শব্দটি এমন একটি শব্দ যাকে আর ভাঙা যায় না বা এই শব্দের কোনো শব্দ মূল নেই এটি হচ্ছে একটি নামবাচক বিশেষ্য কিন্তু অন্যান্য ওলামা একরাম এই মতকে অপেক্ষাকৃত দুর্বল মত বলেছেন অন্যান্য মতের মধ্যে রয়েছে তারা বলেছেন আল্লাহ এই নামবাচক বিশেষ্য শব্দটি এসেছে আলাহা এই ক্রিয়া থেকে আলাহা এই শব্দের অর্থ হচ্ছে যার দিকে সাহায্যের আবেদন করা হয় যার দিকে সাহায্যের জন্য চাওয়া হয় এবং সুরক্ষা বা নিরাপত্তার জন্য যাওয়া হয় কে সেই সত্তা তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ আলা যিনি প্রতি মুহূর্তে ব্যস্ত তার সৃষ্টি জগতের নানাবিধ প্রয়োজন পূরণ করতে আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলেছেন ইয়াস আলহু মানফিস আর্দ কুল্লা হুয়া ফি يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن নভমণ্ডল এবং ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী সবাই তার কাছে আবেদনকারী এবং তিনি প্রতি মুহূর্তেই কোনো না কোনো কাজে ব্যস্ত রয়েছেন আল্লাহ এই নামের আরেকটি অর্থ প্রসঙ্গে ওলামা একরাম বলেছেন এই নামবাচক বিশেষ্য শব্দটি এসেছে এমন একটি ক্রিয়া থেকে যার অর্থ হচ্ছে কোনো কিছুকে উচ্চ করা বা মর্যাদায় উন্নীত করা এবং আল্লাহ সুহামতাল্লাহর গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম হচ্ছে আমরা জানি তিনি আল আলা যিনি উচ্চ যিনি মহান সালাতে আমরা বলে থাকি সুবহান রব্বি আল আলা আল্লাহ সুহামতাল্লাহ তিনিই সেই সত্তা যিনি উচ্চ তিনি মহান এবং তার বান্দাদের মধ্যে যাকে তিনি পছন্দ করেন তাকে তিনি অন্যদের থেকে মর্যাদায় উন্নীত করে থাকেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলেছেন ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات তোমাদের মধ্যে যারা ইমানদার এবং জ্ঞানপ্রাপ্ত যারা ইমানের দৌলত পেল এবং ইলম অর্জন করল যাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ ইলম প্রদান করলেন আল্লাহ তাদের মর্যাদাকে উচ্চ করে দিবেন আরেকটি অর্থ সম্পর্কে ওলামা ইকরাম বলেছেন আল্লাহ এই নামের অর্থ হচ্ছে সেই মহান সত্তাকে বোঝানো হয়ে থাকে যার সম্পর্কে চিন্তা করে ভাবনা করে কল্পনা করে কেউ কখনো শেষ করতে পারে না যত বেশি একজন ব্যক্তি আল্লাহ সুহামতাল্লাহর নিদর্শন এবং আয়াত সম্পর্কে চিন্তা করবেন তাফাক্কুর তাদাব্বুর করবেন তিনি তত বেশি আশ্চর্য হয়ে যাবেন এবং স্বেচ্ছায় আল্লাহ সুহামতাল্লাহর বরত্বের পরিচয় পেয়ে তার বরত্বের সামনে নত হতে বাধ্য হবেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলেছেন يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما আল্লাহ তিনি জানেন যা কিছু রয়েছে তাদের সামনে কিংবা পেছনে ওয়ালা ইউহিতু নাবিহি ইলমা এবং তারা আল্লাহকে জ্ঞানের মাধ্যমে আয়ত্ত করতে পারে না আয়ত্ত করতে অক্ষম আল্লাহ সুহামতাল্লাহ নিজেই তার বরত্ব বর্ণনা করে কোরআনের বিভিন্ন স্থানে আয়াত পেশ করেছেন যেমন তিনি বলেছেন হে নবী আপনি বলে দিন আপনার রবের কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালিতে পরিণত হয় তবুও সেই মহান রবের কথা শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি নিঃশেষিত হয়ে যাবে এমনকি যদি সেই সমুদ্রের সাহায্যে আরও একটি সমুদ্র এনে দেওয়া হয় সেটাও নিঃশেষ হয়ে যাবে এভাবে অন্যত্র আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন পৃথিবীতে যত বৃক্ষ আছে সবাই যদি কলম হয় সমুদ্রের সাথে সাত সমুদ্র মিলে যদি কালিতে পরিণত হয় তবু আল্লাহর কালেমা আল্লাহর মহান বাক্যাবলী তার কথা লিখে শেষ করা যাবে না ইন্নাল্লাহ আজিজুন হাকিম নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এই নামের ব্যাখ্যা প্রসঙ্গে ওলামায় কেরাম আরেকটি মত উপস্থাপন করেছেন তারা বলেছেন এই নামবাচক বিশেষ্য শব্দটি যে ক্রিয়া থেকে এসেছে সেটা হচ্ছে আলিহা ইয়া আলাহু আলিহা এর অর্থ হচ্ছে ইবাদত করা উপাসনা করা কাজেই আল্লাহ তিনি হচ্ছেন সেই ইলাহ যার উপাসনা করা হয় ইবাদত করা হয় আনুগত্য করা হয় এবং এই অর্থকে ওলামাইকরাম অন্যান্য অর্থ অপেক্ষা শক্তিশালী বলেছেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি সেই সত্তা তিনি সেই একমাত্র উপাস্য একমাত্র ইলাহ যিনি ইবাদতের যোগ্য যিনি ইবাদতের দাবিদার যিনি ইবাদত প্রাপ্য ও প্রভু শূন্যতা ভরে আছে তোমারি নামে তোমারি গানে ও প্রভু প্রভু আমারে প্রাণে শূন্যতা ভরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন অলিল্লাহিল আসমা উল বিহা আর আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ সে সকল নাম ধরে তোমরা তাকে ডাকো তোয়া করো ইবাদত করো কাজেই শুরু থেকে শেষ যত কথা যত আলোচনাই পেশ করা হোক না কেন মানুষের পক্ষে পরিপূর্ণভাবে আল্লাহ সুহামতাল্লাহর বরত্বকে অনুধাবন করা কখনোই সক্ষম নয় বরং যত বেশি মানুষ চেষ্টা করবে আল্লাহ আল্লাহ সম্পর্কে জানার জন্য কোরআন এবং সুন্নাতে উপস্থাপিত বিভিন্ন নিদর্শনের মাধ্যমে তত বেশি মানুষ নিজের দুর্বলতা নিজের তুচ্ছতা অক্ষমতা এবং অপারগতাই শুধুমাত্র বুঝতে পারবে আল্লাহ আল্লাহর বরত্বের সামনে সে নত হতে বাধ্য লুটিয়ে পড়তে বাধ্য আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য আজকের পর্বের সবশেষ অংশে আল্লাহ সুবাহতাল্লাহর কাছেই আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই সকল অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে সামিল করেন যাদেরকে তিনি জান্নাতে তার মহান দিদার দান করে ধন্য করবেন আল্লাহ আমিন ওসল্লাহ তালা সঈদিনা মোহাম্মদ ও আল আলহি ওসাহাবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডট ডট মিডিয়া অর্গ অথবা Facebook page www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015